এমন একটা গায়ে যাবে কিনা তুমি এমন একটা গায়ে যাবে কিনা তুমি এমন একটা গায়ে যাবে কিনা তুমি যে গায়েতে আছে রে ভাই সবুজ ঘেরা ভূমি যে গায়েতে আছে রে ভাই সবুজ ঘেরা ভূমি যে গায়েতে একটা গায়ে যাবে কিনা তুমি এমন একটা গায়ে যাবে কিনা তুমি চক্ষু তোমার হইব শীতল দেখি রে চাও নদীর বুকে দেখবে তুমি পালতোলা ওই নাও চক্ষু তোমার হইব শীতল দেখি রে চাও নদীর বুকে দেখবে তুমি পালতোলা ওই নাও জল ছোয়া ওই স্নিগ্ধ বাতাস ভেবে প্রাণটা জুড়ি এমন একটা গায়ে যাবে কিনা তুমি এমন একটা গায়ে যাবে কিনা তুমি যে গায়েতে আছে রে ভাই সবুজ ঘেরা ভূমি যে গায়েতে আছে রে ভাই সবুজ ঘেরা ভূমি এমন একটা গায়ে যাবে কিনা তুমি এমন একটা গায়ে যাবে কিনা তুমি পুকুর ঝিলে দেখবে তুমি স্বচ্ছ রাশি সবুজ গাছের ফাঁকে দেখবে সূর্যি মামার হাসি পুকুর ঝিলে দেখবে তুমি স্বচ্ছ রাশি সবুজ গাছের ফাঁকে দেখবে সূর্যি মামার হাসি শিশির ভেজা দুর্বা ঘাসে দেবে তোমায় তুমি এমন একটা গায়ে যাবে কিনা তুমি এমন একটা গায়ে যাবে কিনা তুমি যে গায়ে আছে রে ভাই সবুজ ঘেরা ভূমি যে গায়েতে আছে রে ভাই সবুজ ঘেরা ভূমি এমন একটা গায়ে যাবে কিনা তুমি এমন একটা গায়ে যাবে কিনা তুমি এমন একটা গায়ে যাবে কিনা তুমি এমন একটা গায়ে যাবে কিনা তুমি www.onibus.in